রমজানের এই বরকতময় সময়ে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রমজানুল করিম আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে রহমাত মগসেরাত এবং নাজাতের মাস রমবানুল করিম কোরআন নাজিলের মাস রমজানুল করিম লাইলাতুল কদরের মাস রমজানুল করিম তওবার মাস এর কিছু আলোচনা আমরা গত জুমাতে পেশ করেছিলাম যে মূলত আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে সেই উপাদানগুলোর মধ্যে যেমন অনেক উপকারী বিষয় রয়েছে তেমনি ভাবে অনেক ক্ষতিকর বিষয়ও রয়েছে মানুষের মধ্যে এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই আছে পৃথিবীর মৌলিক উপাদানগুলো আগুন পানি মাটি বাতাস এই সবগুলো মানুষের মধ্যেও আছে আগুন আছে বলেই মানুষের গায়ে জ্বর ওঠে পরিশ্রম করলে শরীর গরম হয়ে যায় আগুন বেড়ে যায় এই আগুনের একটা রোগও আছে আগুনের রোগ হচ্ছে যখন একে চালানো হয় সে উপরের দিকে উঠতে থাকে অহংকার বরত্ব গৌরব এটা আগুনের স্বভাব মানুষের মধ্যে আগুন আছে মানুষ এজন্য গৌরব করে অহংকার করে বরত্ব দেখায় এবং শয়তানও মূলত এজন্যই নিজে অহংকার করেছিল কোরআন বলছে আবা অস্তাক বারা সে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে এই যুক্তি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য হুকুম দিলেন সে সেজদা করল না আল্লাহ রাব্বুল আলামিন কারণ জিজ্ঞেস করলে সে উত্তর দিল আনা খয়রুম মিনহু আমি আদম অপেক্ষা ভালো যুক্তি ছিল আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আগুনের গতি উর্ধে মাটির গতি নিম্নে কাজে যুক্তির কথা ছিল আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নয় বিধায় আপনার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান আছে মাটি মাটির অবস্থা হচ্ছে সে তার উপরে যা কিছু পাবে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবে কৃপণতা এটা মাটির বৈশিষ্ট্য কঞ্জুসি বখিলি মানুষের মধ্যেও মাটি আছে শুধু আছেই না পৃথিবীতে যত প্রকারের মাটি পাওয়া যাবে মানুষের মধ্যে সব রকম মাটি পাওয়া যায় পৃথিবীর মাটি কোথাও ফসল বেশি আমাদের মাথা দাড়ি সেগুলোর দৃষ্টান্ত কোথাও ফসল মোটি হয় না মরুভূমি আমাদের হাতের তালু পায়ের তালু তার দৃষ্টান্ত কোথাও মোটামুটি ফসল হয় শরীরের অন্যান্য জায়গাগুলো তার দৃষ্টান্ত সুতরাং মাটির যেমন স্বভাব কৃপণতা মানুষের মধ্যে মাটি আছে মানুষও কৃপণ হয় হাদিস শরীফ আল্লাহ রাসুল সাল্লাম ইরশাদ করেছেন আদম মালি মালি বনে আদম বলে আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার নারী وهلك يا ابن آدم إلا ما أكلت فأفنيت বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস ইল্লা মা আকালতা ফাফনাইতা তোমার তো ওই জিনিস যা তুমি ব্যাট ভরে খেয়েছো এক রাস্তা দিয়ে ঢুকিয়েছো আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো এটা তোমার অমা লাবিস্তা ফা আবলাইতা আর যা তুমি পরিধান করেছ কাপড় চোপড় পরিধান করে পুরাতন করে ফেলে দিয়েছ এগুলো তোমার আর যা তুমি দান খয়রা সৎকা করে আল্লাহর রাহে জমা করেছ এগুলো তোমার এছাড়া সবগুলো তোমার মৃত্যুর পরে তোমার মালিকানার থেকে অন্যের মালিকানায় চলে যায় মানুষের মধ্যে আর মৌলিক উপাদান আছে পানি পানি দুনিয়াতে যত রকম এখানেও তত রকম আছে পৃথিবীর পানি কোথাও লবণ পানি সাগরের পানি কোথাও মিষ্টি পানি টিউবওয়েলের পানি পুকুরের পানি কোথাও নষ্ট পানি ডোবার পানি মানুষের মধ্যে তিন রকমের পানি বিদ্যমান চোখের পানি ঘামের পানি লবণ পানি ভালো খাবার দেখলে চিহিবার নিচের থেকে পানি আসতে থাকে মিষ্টি পানি আর পেশাবের পানি পিত্তের পানি এগুলো নষ্ট পানি তিক্ত পানি সব রকম পানি আছে মানুষের মধ্যে বাতাস আছে পানির একটা স্বভাব হচ্ছে কি লোভ সে যখন সমতল জায়গায় তাকে ছাড়া হয় আস্তে আস্তে বেয়ে বেয়ে আরো জায়গা দখল করে নেয় মানুষের মধ্যে পানি আছে বলে মানুষ লোভী হয় বাতাসের স্বভাব হচ্ছে সব জায়গায় সে নিজের অস্তিত্বকে ছড়িয়ে রাখতে চায় নামের জন্য সবকিছু করা এই চারটা রোগ বড় বড় রোগ আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষের আত্মাটা রোগাক্রান্ত হয় এসব বিভিন্ন রোগে মানুষ কি করে এই রোগে আক্রান্ত হয় শিরিক করে বেদাত করে মুনাফিকি করে হাসাদ করে কিবাদ করে দোষ চর্চা করে এই সব ধরনের জেনা ব্যবচার সবগুলো গুণাতিরিক্ত হয় আল্লাহ রাবুল আলমিন এই মৌলিক যে রোগগুলোর চিকিৎসাও দান করেছেন আগুনের চিকিৎসা অহংকার রোগ এর চিকিৎসা হচ্ছে আগুন ঠান্ডা করার জন্য যা প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন অহংকার রোগের চিকিৎসা দিলেন সালাত নামাজ পড়ো প্রথমেই মানুষ কান পর্যন্ত হাত উঠায় অপরাধ স্বীকার করে কান ধরে এরপরে অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়ায় এরপরে রুকু করে এরপরে সে সম্পূর্ণভাবে নিজের যে সম্মানিত অংশ মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় সে প্রমাণ করে আমি মাটির মানুষ মিনহা অফিহা অমিনহা মাটি দিয়েই সৃষ্টি মাটিতেই ফিরে যেতে হবে মাটির থেকেই আবার উঠতে হবে এমনি ভাবে যখন একজন মানুষ নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তখন সে আর কোনো অহংকার করতে পারে না मिटा दो अपनी हस्ती को अगर कुछ मरतबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है একটা শস্য দানা যেরকম ভাবে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দিয়ে এরপরে তার থেকে অঙ্কুর গজায় গাছ হয় তারপরে ফল হয় ফসল হয় ঠিক তেমনি ভাবে তুমিও যদি দুনিয়ার মানুষকে উপকার করতে চাও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দাও সালাতের মাধ্যমে এই জন্য আল্লাহ তারা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত সব রকম অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে একটা চিকিৎসা হয়ে গেল আগুন রোগের চিকিৎসা হয়ে গেল এবারে মাটি রোগের চিকিৎসা মাটির স্বভাব ছিল কৃপণতা এজন্য মানুষ চায় যে আমি যা কিছু পেয়েছি সব নিজের কাছে কুক্ষিগত করে রাখব আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন সেজন্য জাকাত অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অধিকার জাকাত নিয়ে আমার আলোচনা ইনশাল্লাহ আগামী জুমতে আশা করছি এজন্য বিস্তারিত আলোচনা আজকে আর করবো না কোরআনুল করিমে যত জায়গায় সালাতের আলোচনা হয়েছে প্রায় সব জায়গাতেই জাকাতের আলোচনাও হয়েছে আমরা বলি নামাজ রোজা আসলে নামাজ রোজা না কোরআনে ভাষা হচ্ছে وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ সালাত কায়েম করো জাকাত আদায় করো সালাত পড়তে আসলে তোমার পাশে গরিব লোকটা তুমি চিনে ফেলবে কার কি প্রয়োজন ধরা পড়ে যাবে ওই গরিব বেচারা তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি সালাত আদায় করতে আসলে তার অবস্থা দেখলে তাকে জাকাত দান করো কারণ জাকাতের মাধ্যমে মানুষ ওই কৃপণতা রোগের চিকিৎসা করে এবং গরিব দুঃখীকে দান করে এরপরে হলো বাতাস বাতাসের স্বভাব ছিল নাম প্রচার করা সব জায়গায় বিরাজমান থাকা অস্তিত্ব বজায় রাখা মানুষটা যে তার আলোচনা সব জায়গায় হোক সে প্রচারিত হোক আল্লাহ রাবুল আলমিন তার চিকিৎসার জন্য ফরজ করে দিলেন হজ করো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস মানুষের জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ কোন ব্যক্তির জন্য মান ইসতাতা ইলাইহি সাবিলা যেই ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে নিজের প্রয়োজন বাদ দিয়ে এবং হজে যাওয়া আসার এই মধ্যবর্তী সময়ের পরিবারের খরচ রেখে যদি মক্কা শরীফ গিয়ে হজ করে আবার আসার সুযোগ হয় এই পরিমাণ টাকার মালিক হয় তার জন্য হজ ফরজ তার মানে অতিরিক্ত যদি দুই আড়াই লাখ টাকা থাকে আড়াই লাখ টাকা থাকে তাহলেই হজ ফরজ অনেকে হজ করে না বুড়ো হইলে হজ করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাদ করেছেন যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে সে মৃত্যুবরণ করলো আমি জানি না যে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরলো আমি জানি না যে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মরলো অর্থাৎ সে ইমান হারা হয়ে মরলো কিনা সেটা আমি আশঙ্কা করছি এই জন্য যাদের উপরে হজ ফরজ তাদের হজ করে নেওয়া উচিত যাই হোক আমি হজের ওয়াজ করছি না আজকে হজ একটা রোগের চিকিৎসা কারণ কেমনে সেইখানে গেলে পরে মানুষের নাম হয় কিসে আলাদা যদি কোনো ব্যবস্থা থাকে একটা স্বকীয়তা স্বতন্ত্রতা থাকে তাহলে হয় ওইখানে কোনো স্বকীয়তা নাই তোমার পোশাকের গৌরব পোশাক ছেড়ে সব একটা সাদা কাপড় একটা সাদা গায়দার একটা বড় ভাষার গৌরব সেটাও ছাড়ো লাভবাহিক আল্লাহ লাভবাহিক করতে থাকো থাকার জায়গার গৌরব তুমি আরাফার ময়দানে যাও মুজদালেফার মাঠে থাকো মিনার ময়দানে থাকো দুনিয়ার যেই প্রান্তের মানুষ থাকো সাদা হও কালো হও লাল হও ধনী হও গরিব হও ওখানে যখন পৌঁছে গেলে সকলে সমানভাবে থাকো এইভাবে নাম প্রচারের দরজা বন্ধ করে দেওয়া হলো এরপরে থাকলো পানিরও পানির স্বভাব ছিল লোভ আরো জায়গা দখল করা আল্লাহ রাব্বুল আলমিন এই রোগের চিকিৎসার জন্য ফরজ করলেন সওমকে রোজাকে মানুষ যখন কাছে খাবার পাবে পানিও পাবে ভালো ভালো খাবার গ্রাম আসছে কিভাবে এই লোককে সামলাতে হবে كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সংযমী হতে পারো তোমার ভিতরে হাজার রকমের লোভ থাকবে মানুষের গিবাদ করার লোভ থাকবে মানুষের জমি দখল করার লোক থাকবে খাবারের লোক থাকবে উত্তম জিনিসের দিকে তোমাদের মন আকৃষ্ট হবে এই লোভ থাকবে সমস্ত লোভকে সামলানোর জন্য তোমাকে একটা সবক দেওয়া হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শ্রম পালন করো রোজা রাখো তোমার সামনে সুন্দরী যুবতী স্ত্রী থাকবে খবরদার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তাকে ধরা যাবে না তাকে তার সাথে সম্পর্ক কায়েম করা যাবে না তোমার কাছে উত্তম পানীয় থাকবে উত্তম খাবার থাকবে খাওয়া যাবে না এইভাবে যখন একটা লোক নিজেকে তৈরি করে নেয় তারপরে আর তার ভিতরে রোগগুলো কাজ করতে পারে না কিন্তু এই চারটা ঔষধ হলো এই চারটা ঔষধ মুসলিমরা যেরকম ব্যবহার করে অমুসলিমরাও করে পদ্ধতি ভিন্ন মন গড়া পদ্ধতি অথবা কারো শিখানো পদ্ধতি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যেরকম রমজান মাসে রোজা রাখি হিন্দুরাও আমাবস্যা পূর্ণিমা কোন কোন সময় যেন উপবাস করে আমরা যেরকম ভাবে হজ করতে মক্কা শরীফ যাই ওরা গয়া না কাশি কোথায় যায় সেখানে গিয়ে মাথা মুন্ডায় আমরাও তো মক্কায় গিয়ে মাথা মুন্ডাই আমরা গিয়ে কোরবানি করে ওরাও পাঠা বলি দেয় আমরা জমজমের পানি পান করি বরকতের পানি মনে করে ওরা গঙ্গায় স্নান করে আমরা সাফা মারোয়া পাহাড়ে দৌড়াই ওরা হিমালয় পর্বতে চড়ে গিয়ে তো আমাদের চেয়ে বেশি কষ্ট করে আমরা নামাজ পড়ি ওরা মূর্তির সামনে গিয়ে চেষ্টা করে আরো কত কি করে লাফালাফি করে কত কিছু করে এরকম ভাবে এবারতের ক্ষেত্রে সবাই কিছু না কিছু করে তাহলে এখন ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় সে বিষয়টা ক্লিয়ার হতে হবে এই চারটা ঔষধকে আমি প্রায় বলে থাকি যেগুলো শূন্য চারটা শূন্য শূন্যের কোনো মূল্য নাই যদি তার আগে কোনো সংখ্যা না থাকে আপনি একটা এক লিখেন এরপরে একটা শূন্য দান কত হলো এরপরে আর একটা শূন্য দান কত হবে আর এক শূন্য লাগান কত হবে এখন যত শূন্য বাড়বে অত একের মূল্য বাড়বে ঠিক নামাজ রোজা হজ জাকাত এই ঔষধগুলো কোনো কাজে আসবে না কোনো ফায়দা হবে না যদি শুরুতে এক না থাকে সেই একের নাম কি ইমান বুনিয়াল ইসলাম আলা খামসিন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইসলামের বিনা রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে কয়টির উপরে ইসলামের রকম কয়টা ইসলামের রকম কয়টা আজকাল তো মানুষ এগুলো জানে না ইসলামের রকম জানে না পীরের অভিষা এটা মুখস্থ আছে বুনিয়াল ইসলাম খামসিন পাঁচটা জিনিসের উপর ইসলামের বিনা রাখা হয়েছে কয়টার উপরে আরাকান ইসলাম কয়টা এর মধ্যে চারটা বলা হলো এই চারটা উপকার হবে কবুল হবে আল্লাহর কাছে যদি শুরুরটা থাকে সেই শুরুরটার নাম কি ইমানের দুইটা শাহাদা কয়টা শাহাদা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কি অর্থের এর মানে হচ্ছে এই ঔষধগুলো খেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বাতলানো হুকুম অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তরিকা কার সুতরাং যখন তরিকা পাওয়া গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা এরপরে আর কোন খাজা বাবা তরিকা চলবে এখন যদি কোনো হকানি নামক পীর লিখে দেয় বইতে বাবারা তরিকাতে একশো ছাব্বিশটা আছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট এটা কি মানা যাবে আমাদের ঔষধ আমরা চিস্তিয়া তরিক অনুযায়ী করব নামাজ পড়ব চিস্তিয়া সাবেরিয়া তরিকায় নাকি রসুলের তরিকায় রোজা রাখবো চিস্তিয়া সাবেরিয়া তরিকা না রসুলের তরিকায় হজ করবো চিস্তিয়া স্বামীর তরিকায় নারসুলের তরিকায় জাকাত দিব চিস্তিয়া তরিকা নারসুলের তরিকায় মুসলমান জাতি যেই তরিকায় নামাজ পড়ে রোজা হজ করে জাকাত দাও ঠিক সমস্ত বাদকে সেই তরিকায় করতে হবে এছাড়া অন্য কোন তরিকায় করে সম্পূর্ণ বেদাতে বা স্বীকৃত হবে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় করতে হবে কার তরিকায় আর কোন তরিকা মানা যাবে যত বড় পীর বলুক ওই তরিকা চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দি দিয়ে কোন তরিকা মানা যাবে কোন তরিকা নাই তরিকা একটা তরিকা সে তরিকা কার তরিকা রাসুলের তরিকা আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন সল্লু কামা তুমুনি তোমরা ঠিক সেরকম ভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাৎ আদায় করতে দেখতে পাচ্ছ আমি যেমনি সলাৎ আদায় করি তোমরা ঠিক সেরকম ভাবে সলাৎ আদায় করো সুতরাং সলাৎ পাবো কার তরিকায় তো জিকির করবো কার তরিকায় আর এক তরিকায় এবার রসুলের তরিকা পাবো কোথায় সেজন্য প্রথম শাহাদা শাহাদা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম তাও সেইদের নাম কি ইমানের মূল ভিত্তি এটা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তুমি রোজা রাখো নামাজ পড়ো হজ করো জাকাত দাও এই সবগুলোকে করতে হবে কিসের ভিত্তিতে তাও হেইদের ভিত্তিতে কিসের ভিত্তিতে এই হলো প্রথম শর্ত যেমন ডাক্তারের ঔষধ খেতে হলে ডাক্তারের বিধান মতো খেতে হবে এর উল্টা পাল্টা করা যাবে না ঠিক তেমনি ভাবে নামাজ রোজা হজ জাকাত এই সবগুলোকে আমরা করব কার তরিকায় রাসুলের তরিকায় কার নির্দেশে এক আল্লাহ নির্দেশে তিনি রব্বুল আলমিন তিনি কি এই জন্য কোরআন শরীফে রব্বুল আলামিন আল্লাহকে বলা হয়েছে কাকে বলা হয়েছে আলামিন শব্দটা চার জায়গায় ব্যবহার করা হয়েছে কয় জায়গায় এক আল্লাহ নিজের প্রসঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ তারপরে কি রব্বিল আলামিন সমস্ত জগৎ সমূহের রব কে রাসুলকে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমাত কে কোরআনকে বলা হয়েছে ইনহুয়া ইল্লা যিকরুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য জিকির বা স্মরণিকা গাইডলাইন জীবন বিধান জিকরুল্লিল আলামিন বিশ্ববাসীর জন্য মক্কা শরীফের বাইতুল্লাহকে বলা হয়েছে ইন্না আফওয়ালা বাইতুন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল আলামিন ওয়া হুদাল কয়টা হলো কি কি এক নম্বর রব্বুল আলমিন এক নম্বর কি দুই নম্বর কি রহমাতুল্লিল আলমিন তিন নম্বর কি জিক্রুল্লিল আলমিন চার নম্বরে কি হুদাল্লিল আলমিন বাইতুল্লাহকে বলা হয়েছে তার মানে হলো রব্বুল আলমিনের হুকুম পালন করতে হবে হুকুম পালন করবে কার তরিকা হবে রহমাতুল্লিল আলমিনের গাইডলাইন হবে জীবন বিধান হবে জিক্রুল্লিল আলামিন আর মোতাবাজ্য হবে কোন দিকে ওদাল্লিল আলামিন বাইতুল্লাহ হবে কেন্দ্র গোটা দুনিয়ার মুসলিম জাতি তুমি সালাত আদায় করবে বাইতুল্লাহকে কেন্দ্র করে রাসুলের তরিকা অনুসরণ করে কোরআনের গাইডলাইন নিয়ে আল্লাহ নির্দেশ পেয়ে এর বাইরে তোমার চলার কোনো সুযোগ নেই সুযোগ আছে সুতরাং আল্লাহকে মানতে হবে এর নাম হচ্ছে তাওহিদের নাম কি আজকে রোজার প্রথম জুমাতে অনেক ভাইরা এসেছেন খুব খেয়াল করতে হবে যে ইসলামের মূল ভিত্তির নাম কি এ রমজান মাসে আপনারা ডাকবেন কাকে ডাকবেন আল্লাহ তো ডাকার জন্য দরজা খুলে দিয়েছেন এমনিতে সবসময় প্রতি রাতে শেষ রাত্রে আল্লাহ তারা ডাকেন বুখারির সহি আসছে প্রত্যেক রাতে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ তারা প্রথম আকাশে অবতরণ করেন নেমে আসেন আল্লাহ যেভাবে আল্লাহ তারা নেমে আসেন এটা জানলাম নজরুল রব্বে মালুম আল্লাহ তালা নেমে আসেন তা জানলাম ওয়াকাইফিয়াতুহু মাজহুল কেমনে নেমে আসেন এটা আমাদের জানা নেই অলিমান বিহা ওয়াজিব আসওয়াল ওয়ানহা ইমান রাখা জরুরি প্রশ্ন করার সুযোগ নেই আল্লাহ নেমে আসেন না দি আল্লাহ তারা ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আছো কোন ক্ষমা প্রার্থী আমি তোকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি ক্ষমা চাবে কি আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আছো কোন বিপদগ্রস্ত মানুষ আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও বিপদের মুক্তি দেওয়ার মালিককে না কোনো মাজারওয়ালা না কোনো খাজা বাবা আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহু আছো কোন রেজেক প্রার্থী খাদ্য প্রার্থী আমার কাছে খাদ্য চাবে খাদ্য দেওয়ার মালিককে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনাহ মাফ করার মালিককে ইবাদত করব কাকে ও মুসলমান জাতি তোমার দেশে আজকে শেখানো হচ্ছে তুমি পাপী মানুষ আল্লাহকে এমনি ডাকলে পায় না কোন একটা ভায়া মাধ্যম লাগবে শয়তানের ডায়েরিতে আছে এইগুলো বড় চালাক লোকেরা লেখে লেখে যে একটা লোক যখন ষাট সত্তর বছর পর্যন্ত গুণা করে পাপ করে মৃত্যুর ভয় যায় ঢুকে গেছে এখন মুখী হয়েছে শয়তান তুই তারে গোমরা করো কেমনে শয়তান কাজে খুব সহজ আমি তাকে বলি যে দেখো তুমি সারা জীবন অন্যায় করেছো পাপ করেছো এখন তুমি নিজে আল্লাহকে ডাকলে পাইবা না একজন পীর ধরো একটা পীর ধরাই দেয় এরপরে আমার কাজটাও বিশ্বাসী করে দেয় কোরআনুল করিমে এরকম কোন ভায়া মাধ্যমের কথা আছে রমজান মাসকে সামনে রেখে আমরা তবা করব আমরা পাঁচত্ব নামাজে বলি পাঁচক্ত নামাজের প্রত্যেক রাখাতে বলি ফরজ নব সব নামাজে একটা সুরা না পড়লে নামাজ হয় না সুরার নাম কি ইয়াসিন আর রহমান হুজরত অকিয়া সুরার নাম কি সুরাতুল ফাতিহা সেখানে বলি ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন ও আমার রব আমি তোমারই একমাত্র ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট না ভাইয়া মাধ্যমে কোরআনুল করিমে সুরা ফাতেহাকে বলা হয়েছে সুরাতুল মাসআলা আবেদন করার সুরা সেই আবেদন করার সুরায় তুমি আল্লাহকে ডাইরেক্ট আবেদন করছো বারবার বলছো ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট না কোনো ভাইয়া মাধ্যমে শুধু নামাজের মধ্যে নয় হজ করতে গেলেও আগে এইভাবে নিজেকে পরিচয় করতে হয় বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আগে কাপড়ের ছাড়ো দুই রেখাত নামাজ পড়ো নিয়াত করো আল্লাহ ইন্নি উরিদুল হজ আল্লাহ আমি হজের নিয়াত করলাম তুমি কবুল করো এরপরে লাভবাহিক বল আল্লাহ হুম্বা লাভবাহিক লাভবাহিক আল্লাহ শারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদা রাব্বুল আলামিন লাভবাহিক আমি তোমার দরবারে হাজির তোমার কাছে হাজির ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে ডাইরেক্ট বলা হচ্ছে লাভবাহিক আল্লাহ শারিক আলাকা লাভবাহিক তোমার মাঝে আমার মাঝে কোনো শরিক নাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল্লাকা মুলক যত প্রশংসা যত ক্ষমতা সব কিছু তোমার আমি সেই কথা স্বীকৃতি দিচ্ছি লা আবার বলা হচ্ছে সব শরীর থেকে তুমি মুক্ত কাকে বলা হচ্ছে কাকে বলা হচ্ছে আল্লাহকে বলা হচ্ছে শরিক মুক্ত আল্লাহর কোন শরিক নাই শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ রাবুল আলমিন তার সঙ্গে যদি কেউ শিরিক করে তা খবর ক্ষমা করবেন না এছাড়া সব কিছু গুণা ক্ষমা করে দিতে পারেন তবা করলে ক্ষমা করবেন সুরায় নেসার আটচল্লিশটা কথা বলা হয়েছে অন্যতে বলা হয়েছে অমায়ুশিক বিল্লাহি ফাকাল্লাহ বলালাম বাঈদা যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অনেক অনেক দূরে চলে গেল এজন্য যারা এই আকিদার মধ্যে আছেন রমজান মাসকে পেয়ে আপনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চান গুনা মাপের জন্য দোয়া করেন তবা করেন আল্লাহ ক্ষমা করবেন অনেকের আকিদা আছে এরকম যে না আমাকে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 আমি আমার চেহারা মতওয়াজ্জ করছি কার দিকে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমাকে আমাকে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে মোতাবাজ হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে অমা আনামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই কি ব্যাখ্যা করা হচ্ছে আমি কেন এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কি কারণ হচ্ছে এই যে আল্লাহর ইবাদত করে তারপরও শিরিক করতে পারে এই যারা এরকম বলে আমি আমার কলবের দিকে মোতাবাজ আছি আমার কলবটা বীরসাব হুজুরের কেবলার কলবের দিকে মোতাবাজ আছে বীরসাব হুজুরের কেবলার ভাইয়া মাধ্যমে আর তারপরে রসুলের ভাইয়া মধ্যে আল্লাহ দিকে গেছে এই লোকগুলো তো আল্লাহকেই ডাকে কিন্তু সাথে কি করলো একটা বিশাল সিরিকের ডিপু তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আবার একদল গিয়ে মাজারে শ্রদ্ধা করে মাজারে প্রার্থনা করে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে কোন জায়গায় লেখা আছে আসমান আয়ে তেরা ইয়ে জমিন আয়ে তেরি মকসুদ মেরা করদে পুরা এ খাজ আজমিরি আকাশ তোমার জমিন তোমার ওহে আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি পূরণ করার মালিক কে এই লোকগুলো যে সারা জীবন চিন্তায় পড়ে থাকে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে বরং কোরআনে পরিষ্কার আল্লাহ বলছেন শিরিক করছে একে ক্ষমা করা না কি করা হবে না إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আবার কিছু লোক আছে এরকম পীর সাহ তার দিলের খবর পর্যন্ত রাখে অন্তরের খবর সব দেখে শুনে আরস থেকে শুরু করে কুরসি লৌহ কলম আসমান জমিন তাহাতার সারা সাগরে নিচ পর্যন্ত সবগুলো বোরা কাবায় বসলে সবগুলো চোখ বন্ধ করলে দেখে ও মুসলমান জাতি সবকিছুর এলেম রাখেন কে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সবকিছুর মালিক এলেম রাখেন কে এখন যদি কোনো ব্যক্তি আকিদা রাখে পীর সাহেব সব জানে তোমার অন্তরের খবর জানে এবং অন্তরে আসা যাওয়া করে সেই ব্যক্তি মমিন না পরিষ্কার মুশ্রিক আল্লাহর এলমুল গাইবের ব্যাপারে হাত দিল কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ রসুলকে বলা হচ্ছে সাল্লাহ সাল্লাম আপনি বলে দিন لو كنت أعلم الغيب لاستكثرت من الخير أمام السوء এইরকম ভাবে আরো যদি বলতে যাই কত শিরিক আমাদের সমাজে আছে অমুকে হাত দেখে সব বলে দেয় গণকে ভবিষ্যৎবাণী করে দেয় রাস্তায় গেলে দেখা যায় হাত দেখে বলছে রাতের বেলা পর্যন্ত দেখি লাইট জ্বালায় তারপরে হাত দেখে গণকের কোন খবর আছে আমাদের এখানে একটা লোক আগে নামাজ পড়তো না ওইখান থেকে গিয়ে তারপরে একজনে হাত দেখাইছে হাত দেখাইলে পরে কি কি বলছে মাছ এক থাপ্পর কয়ে যে তুই যে আমার হাত দেখে এইসব বললি তুই জানো না হাত দিয়ে থাপ্পর মারবে এটা দেখলি না থাপ্পর মেরে লাচি মেদি ফেলে সব ফেলে দিয়েছে মুসলমান জাতি হাত দেখে ভবিষ্যৎবাণী গণনা করা এর অধিকার কারো আছে ভবিষ্যৎ এলেম রাখেন কে সবকিছু আল্লাহ রাখেন সেই জন্যই বলেছি শুরুতে তাও শুরু কি আছে এইটার যদি এলেম থাকে এরপরে আপনি নামাজ রোজা হজ জাকাত করেন তাহলে এটা কি হবে গ্রহণযোগ্য বা এই জন্য আছে শুধু শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর এটা যদি গন্ডগোল থাকে তাহলে কবুল হবে আর আমাদের সমাজের লোকেরা এজন্য এই সব বেদাত এবং সিরিকি আছে রমজান মাস এলে আরো কত বেদাত একদল আলেমও আছেন হুজুর আছেন অবশ্য আলেম না এরা আমি প্রায় বলে থাকি এরা গ্রুপ করে থাকে রমজান মাসে মানুষকে খোঁচায় বাবা মারা গেল খতম পড়াইবেন না তা আমি খতম পড়াইবা না বলে তোমার কি উনি খতম বললে কিছু পয়সা পাইবেন এক বেটা আবার আমি আপনাদেরকে বলে দিয়েছি আগে দেখাইছি কোরআন খুলে খুলে মারফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে চেপেছে এটা মদিনা শরীফের থেকেও চেপেছে বিশ্ব মুসলিমদের কেন্দ্র মদিনা শরীফ সেখান থেকে এটা ছাপিয়েছে আবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন ওখান থেকে ছাপিয়েছে এই মারিফুল কোরআনের একচল্লিশ নম্বর আসুরা বাকার একচল্লিশ নম্বর তাপসে দেখবেন একেবারে শিরোনাম দিয়ে দিয়েছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো দোয়া করানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম যে পড়ায় সেও গুণাগার যে পড়ায় সেও গুণাগার যে পয়সা খায় সেও হারাম খায় যে পয়সা দেয় সেও হারাম দিল পরিষ্কার লেখা আছে ফতুয়ার স্বামীতে লেখা আছে রমজান মাসে মানুষ যাতে এবাদত সহিভাবে করতে না পারে সেই জন্য শয়তান এই সব কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে গুলোকে উন্মুক্ত করে দেয় কারণ শয়তান নিজে তো বন্দী হয়ে যায় এই শয়তানগুলোকে চালু করে দিয়ে যায় মারাদাতুর সাইয়াতিন গুলো বন্ধ করে দেওয়া হয় এই ছোটখাটো শয়তান বন্ধ করা হয় না এই জন্য শয়তান এদেরকে কাজ দায়িত্ব দিয়ে যায় বুঝেই দেয় এই কাজগুলো তোমরা করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দিবস ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে আমি রমজানে আপনাদেরকে ডাকার জন্য ইবাদত করার জন্য সবক দিচ্ছি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন তুমি যত পাপ করে থাকো তওবা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে খালিস তওবা করো কার কাছে তবে তবেই আল্লাহ তারা তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে আনহার তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কোথায় প্রবেশ করাবেন ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন কি সুন্দর কথা কে ডাকছেন এরপর আল্লাহ তারা বলছেন তুমি যত গুণা করে থাকো নাব্বে عني أنا الغفور الرحيم نبي عبادي হে নবী আপনি আমার বান্দাদেরকে খবর দিয়ে দেন জানিয়ে দেন তুমি সারা জীবন অন্যায় করেছো পাপ করেছো গুণা করেছো তোমার রব কোন রাগান্বিত না দুঃসান্বিত না তোমার রব কোন পদ মেজাজি নন নাব্বে এবাদি আমার বান্দাদেরকে জানিয়ে দিন খবর দিয়ে দিন আন্নি আনাল গফুর রহিম আমি বড় ক্ষমাশীল এবং দয়ালু সারা জীবন গুণা করে পাপ করে তুমি যদি আমার কাছে ধর না দাও তবা করো করো তোমার সমস্ত গুণাগুলো আমি ক্ষমা করার তার জন্য প্রস্তুত রয়েছি কে বলছেন কোরআনের আয়াত কি সুন্দর করে বলেছেন সোজা বলতে পারতেন কিন্তু বলছেন নাব্বে এবাদি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আননি আমার সম্পর্কে আননি আনাল গফুর রহিম আমি বড় ক্ষয় ক্ষমাশীল এবং দয়ালু এরপরে আল্লাহ তারা বলছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি আরো জানিয়ে দিন ও আমার বান্দারা তোমরা সারা জীবন গুণা করেছ অন্যায় করেছ আশরাফু আলা ফুসিহিম নিজের নফসের উপরে জুলুম করেছ অন্যায় করেছ লা তাকনা তুমির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে না আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কে কোরআনে আরাকাতে বলছে আল্লাহ তুমি কোথায় থাকো কোথায় থাকো বলে যে বেশি দূরে না আপনাকে যদি বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে করিব আমি তো বান্দার কাছেই আমি বান্দার দেখেন কোরআনের একটা উস্তুব আছে একটা পদ্ধতি আছে কোন বিষয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে উত্তরটা আপনি দিয়ে দিন এরকম একটা পদ্ধতি আছে আমি একটা উদাহরণস্বরূপ বলি কোরআন বলছি হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে হায়েজ ওয়ালা মেয়ে লোকদের কাছে জেমা করা যাবে কিনা সহবাস করা যাবে কিনা হায়েজ মেয়ে লোকদের মাসিক ঋতুস্রাব চালু চলা অবস্থায় তাদেরকে ব্যবহার করা যাবে কিনা যে না কুল হুয়া কুল আপনি বলুন আপনি বলুন খেয়াল করবেন কুল হুয়া আজান আপনি বলুন এটা না পাক ধারে যাওয়া যাবে না ইয়াস আলু না কানিল আহিল্লাহ লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে চাঁদ সম্পর্কে কুল আপনি বলুন নাস চাঁদ হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার কুল আপনি বলুন আনিল কালালা এই নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে কালালা সম্পর্কে ফিল কালালা আপনি বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে রুহু সম্পর্কে কুলির রুহ মিন আমরে রব্বি আপনি বলে দিন রুহুটা হচ্ছে আমার রবের একটা হুকুম আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলুন পদ্ধতিটা বুঝে আসে কিন্তু এটি একই পদ্ধতিতে আসছে ইবাদি আননি যদি আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আগের নিয়মে বলা দরকার ছিল কি আপনি বলুন এইখানে আপনি নাই যখন বান্দা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আমি কোথায় কত দূরে বসবাস করি ডাক দিলে শুনবো কিনা ভায়া মাধ্যম লাগবে কিনা আল্লাহ তারা বলছেন আমার বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি তো বান্দার কাছেই আছি আপনার মাধ্যম লাগে বা ভায়া মাধ্যম নাই আপনিও সরে গেছেন মাঝখান থেকে ফাইন্নি করিব আমি তো বান্দার কাছেই আছি বান্দার যখনই আমাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি বান্দার ডাকে সারা দেওয়ার জন্য তৈরি হয়েছি উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে এটা এরকম আর আয়াত বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়াকালা রাব্বুকুম তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে তোমার রব বলছেন বলতে পারতেন আমি বলছি না তোমাদের রব বলছেন রবের মধ্যে মায়া আছে লালন পালন করেছে যে যে শুরু থেকে তোমাদেরকে লালন পালন করেছে তার মায়া আছে তোমাদের সেই রব বলছেন আল্লাহ আকবার আমি বলে থাকি যে প্রথম জবার হজে গেলাম কাবার গিলাফে গিয়ে নজরে বললে আয়াত সোনালী অক্ষরে লেখা গিলাফে অনেক আয়াত লেখা আছে এই আয়াতটাও আছে অকাল রব্বুকুম দুনি আস্তাজিবিলাকুম তোমাদের রব ঘোষণা করছেন তুমি আমাকে ডাকতে আমি তোমার ডাকে সাড়া দিব আমার মনে জাগ্রত হলো যে সারা দুনিয়ার থেকে মানুষ পাপ করে গুণা করে সারা দুনিয়ার থেকে মানুষ অন্যায় করে পাপ করে কাবার কাছে হাজির হয় এসে বলে ও রব আমি হাজির তোমার দরবারে হাজির আল্লাহ বলছেন শোনো কাবার কিরাবের থেকে আমি তোমাকে ঘোষণা করছি কাবার থেকে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি এমন কোন রবের কাছে আসো নাই এমন কোন মালিকের কাছে আসো নাই যে তোমার ডাকে সারা দিবে না যে তোমার ডাক শুনবে না যে তোমাকে ধাক্কাইয়া ফিরে দেবে তোমাদের রব বলছেন আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দিব বরং যারা আমাকে ডাক দেয় না আমাকে অহংকার করে আমার থেকে দূরে থাকে আমি তাদেরকে ধাক্কাই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবো অপমান করে বেইজাত করে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব আমাকে ডাক দাও ডাক দিলে আমি খুশি হই ডাক না দিলে আমার কাজ হচ্ছে তুমি ডাকবে আমি তোমাকে দিব তোমাদের শান হচ্ছে ভিক্ষা করা চাওয়া আমার শান হচ্ছে দান করা তোমরা হচ্ছে ফকির আমি দেই বলিয়া হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির তোমাদের খাজা বাবা ফকির গাজা বাবা ফকির মাজারওয়ালা ফকির দর্গাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির পীর বাবা ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির নবী ফকির রসুল ফকির মসজিদ ফকির মাদ্রাসা ফকির খানকা ফকির খান মানকা ফকির দরগা ফকির দুর্গা ফকির মাজার ফকির বাজার ফকির আন্তমুল ফুকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের না কোনো খাজা বাবার দরবারে ফকির আন্তুমুল ফুকারাউ ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারে ফকির আল্লাহু হুয়াল গনিউল হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে যাব কার কাছে আল্লাহ বলছেন সেই রবের কাছে চাও ও মুসলমান জাতি আল্লাহ বলছেন ও দৌনি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ফায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন কাজে আল্লাহ তোমাকে ডাকবো তুমি শোনো কিনা অনেকে চিৎকার মেরে জিকির করে অনেকে চিল্লে জিকির করে আমি কোনটা করব আর তুমি কি দূরে থাকো কিনা নাকি ভায়া মাধ্যম লাগবে অনেকে বলে দুনিয়ার কোন রাজা বাদশাহের কাছে মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করতে হলে দরখাস্ত করতে হলে ভায়া মাধ্যম ছাড়া করা যায় না আল্লাহর কাছে কি করা যাবে চুক্তি পেশ করে থাকে ওরা মুসলমান তবা করো আল্লাহ তারা নিজে বলছেন আমি ডাইরেক্ট শুনি আর তুমি নিজের চুক্তি দিয়ে শয়তানের মতো আল্লাহর আইনকে খণ্ডন করছো দুনিয়ার মানুষেরা কারো অন্তরে খবর জানে না দুনিয়ার মানুষদের পাহারা দরকার হয় আল্লাহ তালা অন্তর জামিন তুমি কেন আল্লাহকে তুলনা করছো মানুষের সঙ্গে এটা শিরিক যাদের আকিদা আছে তবা করে মুসলমান এই সমস্ত কথা বলে তুমি কোরআনের বিরুদ্ধে ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলছো যে দুনিয়ার রাজা বাচ্চাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে হলে ভায়া মাধ্যম লাগে উকিল ধরতে হয় জজের কাছে কিছু বলতে হইলে তো আমরা আল্লাহর কাছে বলতে হলে কেমনে বলবো উকিল ধরি উকিল বিশ্বাস ওখানে জজ উকিলদেরকে নিয়োগ দিয়েছে সরকার নিয়োগ দিয়েছে তোমার এখানে উকিল নিয়োগ দিলে কি আল্লাহ কোন উকিল নিয়োগ দেন নাই আল্লাহ বলছেন আমি তোমার ডাক ডাইরেক্ট শুনি এরপরে বলছেন কত দূরে থাকো সুরায় তফের পঞ্চাশ নম্বর সুরা ষোলো নম্বর দেখেন দেখা আছে মিন হাবলিল ওয়ারি বান্দা আমি তোমার গর্দানের শাহরগের চৌক আছে আমি তোমার গর্দানের শাহরগের চৌক আছে ওয়ারিদ আমি বলে থাকি যে অরিদ একটা টেলিফোন কোম্পানির নাম মোবাইল কোম্পানির নাম ওরা কেনই নামটা নির্বাচন করলো কোরআন থেকে নিয়েছে অরিদ মানে হচ্ছে গরদানের শাহরাগ যদি আওয়াজ বের হয় তার মানে ওরা বোঝাতে চায় তোমার গলার থেকে আওয়াজ বের হবে সঙ্গে সঙ্গে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কানে পৌঁছে যাবে আল্লাহ তারা সেটাই বলেছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার গর্দনের শাহরগের চোখ কাছে তোমার আওয়াজ যখন বের হবে সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকে সারা দিব রাব্বাইকে আব্দি বান্দা কি বলো আমি তোমার ডাকে সারা দিচ্ছি ডাকবো কাকে রমজান মাস ডাকার মাস আমরা আল্লাহকে ডাকবো সমস্ত শিরিক বেদার থেকে তবা করে সব খাজা বাবা গাজা বাবা মানুষকে উৎখাত করে দিয়ে লাহা তারা সব উৎখাত ইল্লাল্লাহ তারা শুধু আল্লাহকে বসাবো এভাবে এবাদত করলে তাহলে নামাজ হজ জাকাত কবুল হবে সবকটা বুঝে আসছে না আমি শুরু করেছিলাম যে ইসলামের বেনা কয়টা নামাজ রোজা হজ জাকাত এই চারটাকে আগে ব্যাখ্যা করেছি চারটে ঔষধ হিসাবে সেই ঔষধ খেতে হবে কিসের আলোকে তাও সেই আলোকে লাইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মদান রাসূলুল্লাহ এর আলোকে এবং সে আলোচনা করা হলো আল্লাহ তালা যাদের তৌফিক দান করেন তারাই এটা আমল করবেন ইনশাআল্লাহ আমরা রমজান মাসকে যত আদায় করার চেষ্টা করব শিরিক বেদাত মুক্ত হয়ে এবং নিজের গুণা থেকে শিরিক বেদাত এবং যত রকম গুণা আছে আদিশ্য আছে যে ব্যক্তি মিথ্যা কথা আর কি মিথ্যা কথা এবং হ্যাঁ, চকল ফিরি ছাড়লো না সে ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে আল্লাহ কোন লাভ নাই আমরা তো রোজা রাখি এবং মাপে কম দেই কালোবাজারি করি ধোকাবাজি করি রমজান মাস আসলে ব্যবসায়ী তো মাশাল্লাহ কিভাবে রোজাদারকে ছকে যে পয়সা নিবে সেই জন্য একসঙ্গে সবাইকে বলছি আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী দিনদার আছে তাদেরকে বলছি না এই জন্য সবার উচিত এইগুলো থেকে পরহেজ করে আল্লাহর পান্ডাদেরকে কিভাবে সেবা করা যায় সেই মানুষকে তৈরি করা সত্য কথা বলা মিথ্যা ত্যাগ করা গিবাদ শেখায় চুরি ডাকাতি সন্ত্রাসী বদমাসী শিরিক বেদাত গিবাদ শেখায় এই সবগুলো থেকে বেঁচে আমরা কোরআন শরীফ তেলাবাদ করবো বুঝবো চেষ্টা করবো হাদিস করবো এবং এবার এবাদত নকল এবাদত দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি পড়া তাহাজুদ পড়া এবং রাত্রে মহিলারা যখন খাবার তৈরি করে আপনি উঠে তাহাজুদ পড়েন শেষটার দোয়া কবুল হয় এই সুযোগগুলো আমাদের আছে রোজা সম্পর্কে আরো যদি কোনো বিষয় থাকে জানার প্রশ্ন করে জেনে নেবেন নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে দোতলা ইনশাল্লাহ আমরা যে আলোচনাগুলো করে থাকি কবিতা হবে আজকে এই যে মুসলিমদের মধ্যে অমুসলিমদের পার্থক্য কি আগের যুগের কুফারা কি বিশ্বাস করতো এখন কি বিশ্বাস করে না আমরা কি বিশ্বাস করে মুসলিম হব লিখিতভাবে এর কবি দিয়ে দেওয়া হবে দোতলা যাবেন ইনশাল্লাহ আমাদের পরে গুরুত্ব গুরুত্বপূর্ণ ইচ্ছা হবে ইনশাআল্লাহ সকলকে দাওয়াত দিয়ে আজকে আমাদের শেষ করছি ওয়াকের দাওয়া আলহামদুলিল্লাহ আলমিন